ইবনু হানাফিয়া রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আলী রদিয়াল্লাহ তাল্লাহ্ন যদি উসমান রদিয়াল্লাহ এর সমালোচনা করতেন তবে সেদিনই করতেন যেদিন তার নিকট কিছু লোক এসে উসমান রদিয়াল্লাহ তাল্লাহ্ন কর্তৃক নিযুক্ত জাকাত আদায়কারী কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছিল আলী রদিয়াল্লাহ তাল্লাহ্ন আমাকে জানিয়েছেন উসমান রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর নিকট যাও এবং তাকে সংবাদ দাও যে এটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ফরমান কাজেই আপনার কর্মচারীদের কাজ করার নির্দেশ দিন তারা যেন সে অনুসারে কাজ করে তা নিয়ে আমি তার নিকট গেলাম তখন তিনি বললেন আমার এটির প্রয়োজন নেই অতপর আমি তা নিয়ে আলী রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট ফিরে এসে তাকে এ সম্পর্কে জ্ঞাত করি তখন তিনি বললেন এটি যেখান হতে নিয়েছ সেখানে রেখে দাও